ইবনু আব্বাস রদিল্লাহ তালাহতে বর্ণিত তিনি বলেন আমরা একদিন প্রত্যুষে দেখতে পেলাম নবী সাল্লাহ আলাইসাল্লাম এর স্ত্রীগণ কাঁদছেন এবং তাদের প্রত্যেকের সঙ্গে পরিবারের লোকজনও রয়েছে আমি মসজিদে গেলাম এবং সেখানকার অবস্থা ছিল জনাকীর্ণ উমর ইবনু খত্তাব রদিল্লাহ তাল্লাহ্ন সেখানে এলেন এবং নবী সাল্লাহ আলাইস্লাম এর উপরিস্থিতিত কক্ষে আরোহণ করলেন এবং সালাম করলেন কিন্তু নবী সাল্লাহ আলাইসাল্লাম কোনো উত্তর দিলেন না পুনরায় তিনি সালাম দিলেন কিন্তু কেউ রূপ সাড়া দিল না আবার তিনি সালাম দিলেন কিন্তু কেউ কোনো রূপ জবাব দিল না এরপর খাদিমকে ডাকলেন এবং তিনি ভেতরে প্রবেশ করলেন এবং জিজ্ঞেস করলেন আপনি কি আপনার স্ত্রীগণকে তালাক দিয়েছেন তিনি বললেন না কিন্তু আমি শপথ করেছি যে তাদের কাছে এক মাস পর্যন্ত যাব না নবী সাল্লাহ আলাইসাল্লাম উনত্রিশ দিন পর্যন্ত অপেক্ষা করে তার স্ত্রীগণের কাছে গমন করেন